মানুষ শান্তি চায় মুক্তি চায় চায় সুন্দর পৃথিবী আর মানুষের এই স্বপ্নিল চাওয়া পাওয়াকে নষ্ট করে দিচ্ছে আমাদের দেশের কিছু স্বার্থভোগী নেতারা যারা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে সোনার বাংলার প্রতিটি মানুষের স্বপ্নগুলোকে ভেঙে চুরে খান খান করে দিচ্ছে যেন প্রতিটি মানুষের রক্ত চুষে খেতে চাচ্ছে এই স্বার্থভোগী নেতারা এ পর্যায়ে ওই সমস্ত স্বার্থভোগী নেতাদের কিছু কথা শিল্পী কণ্ঠে ধারণ করেছেন এভাবেই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই রাজনীতির জ্ঞান থাক বা না থাক মন চায় মন্ত্রী বই না যাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই রাজনীতির জ্ঞান থাক বা না থাক মন চাই মন্ত্রী বই না যাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই পড়ালেখা যাই করছি সন্ত্রাসী কাজ ভালোই শিখছি জোর জুলুমার চিন্তাই করে টাকা পয়সা বহুত কামাইছি পড়ালেখা যাই করছি সন্ত্রাসী কাজ ভালোই শিখছি জোর জুলুমার চিন্তাই করে টাকা পয়সা বহুত কামাইছি আমার মতো খুনি দেশে হে আমার মতো খুনি দেশে খুব একটা নাই রে নাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই রাজনীতির জ্ঞান থাক বা না থাক মন চায় মন্ত্রী বই না যাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই বিশাল একটা লিডার আমি বাড়ি গাড়ি দামি দামি কিছু গুন্ডা মাস্তান ছেলে আমারই সাথে চলে বিশাল একটা লিডার আমি বাড়ি গাড়ি দামি দামি কিছু গুন্ডা মাস্তান ছেলে আমারই সাথে চলে আমার এই ছেলেগুলো নম্র ভদ্র খুবই ভালো আমার এই ছেলেগুলো নম্র ভদ্র খুবই ভালো ধর্ষণের সেঞ্চুরিতে নাই রে এদের জুড়ি নাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই রাজনীতির জ্ঞান থাক বা না থাক মন চাই মন্ত্রী বই না যাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই চাঁদাবাজি ধোকাবাজি মঞ্চে উঠলে চাপাবাজি দুর্নীতি আর শোষণ নীতি খুন খারাপি জালিয়াতি চাঁদাবাজি ধোকাবাজি মঞ্চে উঠলে চাপাবাজি দুর্নীতি আর শোষণ নীতি খুন খারাপি জালিয়াতি সকল জ্ঞান আছে আমার সকল জ্ঞান আছে আমার যোগ্যতার অভাব নাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই রাজনীতির জ্ঞান থাক বা না থাক মন চাই মন্ত্রী বই না যাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই মন্ত্রী হইতে পারলে একবার মালিক হব এই দেশটার যত খুশি তত খাবো লুটে পুটে সবই নেব মন্ত্রী হইতে পারলে একবার মালিক হব এই দেশটার যত খুশি তত খাবো লুটে পুটে সবই নেব বলা তো যায় না যদি বলা তো যায় না যদি এমন সুযোগ আর না পাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই রাজনীতির জ্ঞান থাক বা না থাক মন চায় মন্ত্রী বই না যায় এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই রাজনীতির জ্ঞান থাক বা না থাক মন চাই মন্ত্রী বই না যাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই এমপি মন্ত্রী হইবার চাই আমি এমপি মন্ত্রী হইবার চাই রাজনীতিবিদ হইবার চাই আমি রাজনীতিবিদ হইবার চাই